দিলাবর হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা দায়িত্বটা দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস নিয়মিত চলতেছে গত পর্বে আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের জুমার খুদ্া কি ধরনের হতো আলোচনা আমরা করেছিলাম এই হাদিসের বাকি অংশ আজকে আমরা পূর্ণ করব এবং এরপরও অন্য অন্য হাদিস বর্ণনা করব। আল্লাহ নবী আলি সালাতাম হাম আল্লাহর প্রশংসা করার পরে তিনি কথা শুরু করতেন এবং এখানে বলতেন যে উত্তম বাণী হলো আল্লাহর বাণী আল্লাহর কিতাব সর্বোত্তম হেদায়ত হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হেদায়ত এবং সবচেয়ে জঘন্য জিনিস হলো কি বিদাত বিদাত যা মানুষ ভালোর জন্য করে কিন্তু সেই ভালোটা তার জন্যে ভালো না থেকে অমঙ্গল মঙ্গলের জন্য করে জান্নাত পাওয়ার জন্য করে কিন্তু জান্নাত থেকে দূরে হয়ে যায় আল্লাহকে পাওয়ার জন্য করে কিন্তু আল্লাহ থেকে দূরে হয়ে যায় দিন মনে করে কিন্তু দিন থেকে দূরে হয়ে যায় কারণ দিন পরিপূর্ণ এটা বিস্তারিত সংরক্ষিত কোরআন ও সন্ন্যার মাঝে এখানে কোনো বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া কাউরি কোনো অধিকার নেই আলিম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব হলো মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামে রেখে যাওয়া দুইটি আমানাত কোরআন ও সুন্নাকে বুঝে নিজে আমল করা এবং সে অনুযায়ী সাধারণ মানুষকে আমল করানোর সচেষ্ট থাকা এ না যে যে যার মতো যেভাবে যা চাইবে তাই বানিয়ে দিবেন যার যার মতো তরিকা আর নিয়ম বানিয়ে দিবে এটা কিন্তু কাউরি অধিকার নেই এজন্য বন্ধুগণ আল্লাহ নবী আলাইসালাম প্রতিটি খুদ্বাতে বলতেন ওয়াশারুল উমর তোমরা দিনের মধ্যে বিদাত নতুন নতুন কিছু সংযোজন করা থেকে বিরত থাকবে আল্লাহ নবী আলিসালাম বলতেন অন্য বর্ণে আছে মাইয়াহদিল্লাহ যাকে আল্লাহ হৃদায়ত দান করেন তাকে গুমরাহ করার মতো কেউ নেই ফালাহাদিয়ালা আর আল্লাহ যাকে গুমরাহ করে দিবেন তাকে কেউ হেদায় দিতে পারবে না হেদায়ত তো মহানব্বুল আলমিনের হাতে হেদায়ত দুই প্রকার একটা হেদায়ত হলো কি যে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া সঠিক রাস্তা ধরে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া আর এই হেদায়তটা আল্লাহ ছাড়া আর কাউরি হাতে নেই আর একটা হেদায়ত হলো রাস্তা দেখায় দেওয়া সঠিক পথ বাতিয়ে দেওয়া সেরাত মুস্তাকিমে চলার জন্যে তার দিক নির্দেশনা দান করা আর এটা হলো নবী রসুলদের দায়িত্ব এটা হলো ওলামাই ক্রামদের দায়িত্ব কাজে কেউ যদি সঠিক রাস্তা দেখার নাম দিয়ে ভ্রান্ত ডানে বামে রাস্তা দেখিয়ে দেয় তাহলে এটা কত বড় অন্যায় হবে কত বড় অবিচার হবে একজন সাধারণ মানুষের প্রতি কারণ সে তো জানে না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এজন্য বন্ধুগণ বিদাত এটা এমন মারাত্মক অন্যায় যার মাধ্যমে দিন নষ্ট হয়ে যায় দিনের নামে যখন অন্য কিছু প্রবেশ করে তখন দিন আর ঠিক থাকে না একটা বেদাত আসলে ওইখান থেকে একটা সুন্দর বিদায় নেয় আর এই বেদাত শৈতানের কাছে সবচেয়ে প্রিয় পাপ কারণ বেদাতকারী বেদাত করে সে মনে করে আমি ভালো করছি সে কোনোদিন তোবা এবং ইস্তেকফার করা তার ভাগ্যে জুটে না যার ফলে ভালো মনে করে চলতেই থাকে সামনে কিন্তু আসলে সে কি হবে জান্নাতের পথ মনে করলেও জান্নাতের দিকে তার পথ এগিয়ে যাবে না বরং ভিন্ন দিকে তার পথ চলতে থাকবে নাউজবিল্লা আল্লাহ নবী আলাইসালাম বললেন অকুল্ল দলা আলাতিন ফিন্নার নাসাই শরীফের সহি বর্ণিত যে প্রত্যেকটি গুমরাহ প্রতিটি গুমরার শেষ স্থান হলো জাহান্নাম কুল্লু বিদাত ইন দালা প্রত্যেকটি বিদাত গুমরা ও কুল্লু দালা আলাতিন ফিন্নার আর প্রত্যেকটা গোমরার শেষ পরিণতি হলো কি জাহান্নাম নাউজবিল্লা এই জন্যে এর দ্বারা আমরা বুঝতে পারলাম বেদাহাতকে দুই ভাগ করা বেদাহাতে হাসানা আর বেদাতে সৈয়া একটা ভালো বেদাত আর একটা হলো কি খারাপ বেদাত এই ধরনের ভাগ করার কোনো অবকাশ নেই কারণ আল্লাহ নবী বলেন সব বেদাতেই কি হলো খারাপ গুমরা এবং তার ঠিকানা জাহান্নাম তাহলে যেটা ভালো বেদাত বলতেছেন কেউ তাহলে বলবো এটা বেদাত নয় বরং সেটা বেদাতের বহির্ভূত তারপরও তাকে বেদাত বানিয়ে দেওয়া হচ্ছে বেদাত নয় তাহলে প্রকৃত আমাদের মনে রাখতে হবে যেটা বেদাত সেটা কখনোই ভালো হতে পারে না আর যেটা ভালো সেটা কখনোই বেদাত হতে পারে না কথা আমাদের মনে রাখতে হবে আল্লাহ নবী আলিসাল্লাম বললেন খোল্ল বেদা প্রতিটি বেদাত এখন আল্লাহ নবী প্রত্যেকটি বেদাতকে বললেন গুমরা প্রতিটি গুমরা জাহান নামে যাওয়ার কারণ আর আমি যদি ভাগ করি বেদাত দুই প্রকার ভালো আর মন্দ তাহলে আল্লাহ নবী আলিসালামের হানিসের সঙ্গে আমার কথা কি মিল হলো না গড়বড় হয়ে গেল বেমিল হয়ে গেল এটা তো আমাদের সাধারণ মানুষ হয়েও আমাদের বুঝে আসার কথা এরপরে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ক্রমে দিন যেখানে পরিপূর্ণ দিন যেটা আল্লাহর পক্ষ থেকে সেখানে কোনো মানুষের সেখানে কোনো সংযোজন করা বিয়োজন করা কাউরি কিন্তু অধিকার নেই একথা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কাজেই কোরআন এবং সেই হাদিস ভিত্তিক কথাটা ঠিক আছে কিনা সেটা আমাদের একটু যাচাই বাছাই করে নেওয়া দরকার কারণ বাজারে যদি ভেজাল থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে গিয়ে যা তাই কিনে নিয়ে তো আসেন না বড় একটু যাচাই বাছাই করেন কেউ একটু দেখে রং বা তার নাকে নিয়ে তার কোয়ালিটি তার কোন দেশের কি ইত্যাদি দেখে তারপরে তো ক্রয় করেন দুনিয়ার ব্যাপারে যদি আপনার যাচাই বাচাই হয় তাহলে দিনের ব্যাপারে দিনের ব্যাপারেও কিন্তু গড়মিল এবং বাজার কিন্তু অনেক সমস্যা অনেক ভেজাল ঢুকে গিয়েছে এই মুহূর্তে যদি আপনি আল্লাহকে পেতে চান জান্নাতকে পেতে চান তা জান্নাত পেতে চান তাহলে এই মুহূর্তে আপনার যাচাই বাছাই ছাড়া যদি আপনি পথ চলতে থাকেন তাহলে ধোকায় পড়ে যেতে হবে এ কথাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে ওয়ান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছেন আল্লাহর নবী বলেছেন যে খতিব সাহেব যখন নামাজ সালাতে জুমা লম্বা করবেন আর খুতবাটাকে ছোট করবেন তার দ্বারা বুঝতে হবে এটা তার ফেক সূক্ষ্ম বুঝের আলামত সে বিবেকবান মানুষ বুদ্ধিমান মানুষ চালাক মানুষ এটাই তার প্রমাণ পাবে অর্থাৎ খুদ্বাকে লম্বা করা আর সরাত একেবারেই ছোট করে আদায় করা এটা কিন্তু কোনো বিজ্ঞ খতিবের কাজ নয় বরং একজন বিজ্ঞ অভিজ্ঞ খতিবের কাজ হবে নামাজটাকে লম্বা করা খুদ্বাটাকে ছোট করা তাহলে অপরিয়জনে খুদবাকে লম্বা করে দেওয়া অপ্রিয়জনে সালাদকে ছোট করে দেওয়া এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের পরিপন্থী কাজ হবে তাই যারা খতিব রয়েছেন তাদের উচিত হবে খুদ্বাটাকে ছোট করা আর নামাজটাকে যথাসাধ্য একটু লম্বা করে আল্লাহ নবী আলি সালাতাম যেভাবে জুমার সালাত আদায় করতেন যেই সুরাগুলি দিয়ে সেগুলি দিয়েই করার চেষ্টা করতে হবে তা যদি সম্ভব না হয় মুখস্থ না থাকে মুখস্থ করে নিতে হবে কাজেই আল্লাহর নবী আলিসালামের যে নিয়মে সালাত আদা করতেন সেটাই আমাদের জন্য কাম্য এবং পালন করতে হবে এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ওয়ান উম্মে হিসামিন বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما أخذت قاف والقرآن المجيد إلا عن لسان رسول الله صلى الله عليه وسلم একরাউহা কুল্লা জুমআতিন আলাল মিম্বারি ইজা খাতাবান্নাস মুসলিম উম্মে হেসাব বিনতে থেকে বর্ণিত তিনি বলেন আমি সুরা কফ ওয়াল কোরআন ইল মজিদ আমি আল্লাহর নবী আলিসাল্লাম থেকে আমি শিখেছি আল্লাহ রসুলের জবান থেকে আমি এটাকে শিখেছি মুখস্থ করেছি একরাউহা কুল্লা জুমা আল্লাহর নবী আলিসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে এই সুরা কফল কোরআনিল মাজিদ তিনি পাঠ করতেন ইদা খাতাবার নাস যখন মানুষকে তিনি খুদবা দিতেন তাহলে বোঝা যাচ্ছে এর দ্বারা জাল্লার নবী আলাই সালাম সুরা কফ অল কোরআন মাজিদ মেম্বারে দাঁড়িয়ে তিনি এই খুদ্া দেওয়ার সময় পাঠ করতেন এবং এই পাঠের মাধ্যমে তারা সুরা কফের তারা আরবি ছিলেন তারা বুঝতেন এই সুরা কফের মধ্যে মহান রব্বুল আলমী চমৎকারভাবে সুন্দরভাবে অনেক কিছুর বর্ণনা দিয়েছেন তাই এখন বর্তমানে যদি এমন হয় যারা সুরা কাপ পড়লেন কিন্তু তার অর্থই বুঝে না আর অর্থও করে দিলেন না তাহলে এই পড়ার গুরুত্ব কতটুকুই থাকবে সেটা আমাদের বিবেচনা করা দরকার এই জন্যে বন্ধুগণ সুরা কাফ তোমার দিনে খুদ্বাতে পড়া এটাও একটা হাদিস দ্বারা আমরা সুন্দর বুঝতে পারি বিরতির পরে আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে অফুরন্ত আনন্দের সুসংবাদ নিয়ে আসছে ঈদ উল ফিতির বাংলা মানবতার সমাধান উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে একটা আছে একটা বিধান আছে ন্যায়সঙ্গত বিচার ও শান্তি এবং কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত সে বিষয়টা এখানে আলোচনা চলুন আমাদের জীবন আরো ন্যায়নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলাইকুম বারাকাত আসসালাম ছোট্ট বিরতির পরে আবারও দার্সাহাদিস নিয়ে ফিরে আসলাম আপনাদের কাছে আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন আল্লাহ নবী আলি সালাতাম বলেছেন জুমার দিনে যে কথা বলে ইমাম খুদ্বারত অবস্থায় আর এই ব্যক্তিকে অন্য একজন বললো চুপ করো ভাই কথা বলো না মনে রাখতে হবে সেই ব্যক্তিরও জুমা হবে না অর্থাৎ জুমার সালাত হয়ে যাবে তবে জুমার যে বরকত জুমার যে ফজিলত এর যে মহত্ব এর স্বভাব থেকে সে বঞ্চিত হয়ে যাবে আর খুদ্া শোনা জরুরি এই জন্যেই যে খুদ্বার মাঝে সাপ্তাহিক একটা ইমাম সাহেব খতিব সাহেব জনগণকে মুসাল্লিকরামকে একটা দিক নির্দেশনা দিবেন তাদের শিক্ষা ও তালিমের ব্যবস্থা করবেন কিন্তু খুদবা আরবি দিয়েই যদি হতে হয় তাহলে তখন তো জনগণ যদি আরবি ভাষাভাষী না হয় তাহলে তখন তো কিছুই বুঝবে না এই জন্যে খুদ্া মানে ভাষণ খুদ্া মানে লেকচার এটা বক্তব্য আমি বক্তব্য দিলাম আমার বাংলাভাষী ভাইদের জন্যে আরবি দিয়ে তো কিছুই তো বুঝবে না তাহলে এটা কি বক্তব্য বলা যাবে বলেন তো এই বক্তব্য থেকে কেউ কি কোনো উপকৃত হবে বলেন দেখি কোনোভাবেই সম্ভব না এখান থেকে উপকৃত হওয়ার তাহলে এই যে গতানুগতিক আরবি পুরাতন কেউ লিখে দিয়েছিলেন খুদ্া বারো চাঁদের বারোটি খুদ্া আর ওই খুদ্া আজও একশো বছর দুইশো বছর পর্যন্ত চলতেই থাকবে এমন সিস্টেম আমাদের দিনের হওয়া উচিত নয় বড় আল্লাহ বলেন আমি প্রতিটি জাতির কাছে রাসুল প্রেরণ করেছি তাদের ভাষাভাষী তাদের ভাষাভাষী যাতে করে তাদেরকে বয়ান করে দিতে পারে বুঝিয়ে দিতে পারে তাহলে খুদবা আরবিতেই হতে হবে এমন শর্ত করে তার আগে বয়ানের একটা ব্যবস্থা করা এটা কটটুক সুন্দর সম্মত যেমন জানার কথা আমরা বলেছিলাম ঠিক খুদবাটা আরবি দিয়েই হতে হবে এমন শর্ত করাটাই কতটুক সুন্দর সম্মত সেটাও আমাদের একটু যাচাই করা দরকার এই আমরা বলবো খুদবা আগে বয়ান না বানিয়ে বরং কি করতে হবে আল্লাহ নবী আলিসালাম জুমার দিন জুমার আগে কোনো হালকা করা কোনো আলোচনা করা এগুলি তিনি পছন্দ করেন নাই কাজেই খুদ্বাটাকেই যার যার ভাষাতে কোরআন হারিস পড়ে পড়ে বুঝানো এটাই হবে মানসম্মত এটাই হবে সুন্দর সম্মত এটাই হবে দিনের গুরুত্বপূর্ণ কারণ ওই বাঁধা খুদবা পরে জনগণ সামনে মুসাল্লিন কেরাম ঘুমিয়ে থাকবে এটা মোটেই ঠিক না এমনটা ইসলামে কখনোই কাম্য হতে পারে না এ ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে এ হাদিসটি ইমাম আহমাদ বর্ণনা করেছেন ইবরা হাজাজ রহমাতুল্লাহ আলে বলেন বেসরাদিল্লা বা আসাবি এর বর্ণনা সূত্রটা সমস্যা নেই এটা গ্রহণযোগ্য ওহ ইফসির হাদিস আবি হুরাইরা ফিসাইহাইন মারফুয়ান এই হাদিসটি আবদুল্লাবিন আব্বাসের হাদিস বোখারি মুসলিমে আবহরার হাদিসের কি করে ব্যাখ্যা করে দেয় যেখানে রাসুল বাণী ইদা কুলতা হেবেক যখন তুমি তোমার সাথীকে বলবে জুমার দিনে আনসিত চুপ থাকো ইয়ামাল জুমা জুমার দিন জুমার দিন যদি তোমার কোনো সাথীকে তুমি বলো এই ভাই কথা বলো না চুপ থাকো ওয়াল ইমাম ইয়াখতব যখন ইমাম খুদবা দিচ্ছেন ফাঁকাদ লাগাও তা তুমি কিন্তু অনর্থক একটা কাজ করে ফেললে অপ্রয়োজনীয় কাজ করে ফেললে আর যে লঘু করবে অপ্রয়োজনীয় কাজ করবে তার কিন্তু জুমা নষ্ট হয়ে যাবে জুমার যে ফজিলত এটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে এজন্যে এই হাদিসটির ব্যাখ্যা করে দিচ্ছেন কে ইবনা আব্বাসের হাদিস যে এই যে লঘু এই যে খেলতামশা এই যে কেউ পাথর একটা ফেঁকে দিল কেউ কথা বলল কেউ বলল চুপ করো এর মাধ্যমে তার জুমার যে ফজিলত জুমার যে সবাব জুমার যে বরকত এটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে একথা আমাদের ভালো করে মনে রাখতে হবে এজন্যে জুমার দিনে যখন খুদবা চলবে খুদবা বলতে যেটা দাঁড়িয়ে বসে বসে বয়ান নয় সেই খুদবা চলাকালীন খুদবা শোনা ওয়াজিব অতএব এই সময় কোনো গল্প করা কথা বলা কোরআন তেলত করা তসবি পাঠ করা ইত্যাদি কিছুই চলবে না তখন খুদবা শুনতে হবে তবে আরবি দিয়ে খুদবা হলে ওই খুদবা শুনে কি বা ফায়দা রয়েছে আর ওখানের মধ্যে কি বা আগ্রহ মানুষের থাকবে কাজেই তো তখন এদিক ওদিক চাইবে আর এটা ওটা করবে তাই এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে কথা আমাদেরকে ভালো করে এই হাদিসের দ্বারা বুঝে নিতে হবে ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رجل يوم الجمعه والنبي صلى الله عليه وسلم يخطب জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাম খুতবারত অবস্থায় একজন মানুষ মসজিদে গিয়ে প্রবেশ করলো ফাকাল সাল্লাইত ওই লোকটিকে মানে ওই লোকটি সালাদ না আদায় করে বসে পড়লো কোনো বর্ণে আছে বসে পড়লো প্রবেশ করে বসে পড়লো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন খুদ্া বন্ধ করে তার আলোচনা বন্ধ রেখে ওই যে লোকটি মসজিদে ঢুকে বসে গেল সালাত আদায় না করে আল্লাহ নবী বললেন সাল্লাইত তুমি কি সালাত আদায় করেছ কার আলা সেই লোকটি বলল লা হে আল্লাহ রাসুল আমি সালাত আদায় করি না করেই বসে পড়েছি ফাসল্লি আল্লাহ দাঁড়াও দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করো এরপরে তুমি বসো বরং অন্য বর্ণে এর আল্লাহর নবী আলিসালাম ঘোষণা দিলেন কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে যেন সে হালকা করে দুই রাখা সালাত আদায় করে তারপরে বসে এখান থেকে ওলামারা বলেছেন যে এই জুমার মসজিদে ঢুকে জুমার দিনও হলেও ক্ষুদবারাত অবস্থায় খুদবা শোনা ওয়াজিব অনেকে বলেন খুদবা শোনা ওয়াজিব আর সালাত আদায় করা সুন্নত অজেব ছেড়ে কি সুন্নত আদায় করা যাবে তাকে আমরা বলবো ভাইজান আপনি খেয়াল করেছেন এই কাজটি কে করলেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ তিনি কি ওয়াজেব সুন্নতের ফারাক বা পার্থক্য জানতেন তিনি কি বুঝতেন জোয়াজে বাদ দিয়ে সুন্নত করা যায় কিনা এই জন্য এটাকে সুন্নতে মহাক্কাদা বলা হয়েছে এই সুন্নত তাহলে আল্লাহ নবী আলাইসালাম যেখানে করলেন সেখানে আমি যুক্তি খাটিয়ে যদি সেটাকে না করে দিই লালবাতি জ্বালাই দিলাম আর সালাত আদায় করা যাবে না খুদবারাত অবস্থায় কেউ সালাত আদায় করলে তার দিকে চোখ বড় করে দেখা তাকে ঘৃণা করা সুন্নত সম্মত কাজ করছে তাকেই সুন্নতের পরিপন্থী কাজ মনে করা আর যিনি সুন্নতের পরিপন্থী কাজ করছেন তাকে সুন্নত মনে করা এটা কি সত্যিকারে আমাদের জন্য উচিত বলেন তো আপনারা এমনটা হওয়া মোটেই তো ঠিক না কিন্তু আমাদের অজানার কারণে এই ধরনের বিষয়গুলি আজ আমাদের সমাজে বেশ এই ধরনের ছড়িয়ে গেছে আল্লাহ যেন আমাদেরকে সুন্নত সম্মত জীবন গড়ার তফিক দান করেন তাহলে মসজিদে জুমার দিনে ইমাম সাহেব খোদবা যখন দিবেন তখনও আপনি প্রবেশ করলে আপনি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ সংক্ষিপ্তভাবে হালকা করে পড়ে তারপরে বসবেন আর অন্য অন্য সময়ের তো কমন হাদিস যেটা আবু কাতার হাদিস এটি পূর্বে চলে গেছে ইদা দাখালা আহাদুকুল মসজিদা ফল ইয়ার কাবলা ইয়াজলিস তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে বসার পূর্বে যেন দুই রাকাত সালাত আদায় করে তারা বসে তাহলে এই তাহিয়াতুল মসজিদকে অবহেলা করা আবার এমনও দেখা যায় অনেকে আগে গিয়ে মসজিদে বসে বসার পরে এরপরে দাঁড়ায় দাঁড়িয়ে কি করে দুই রেখা সালাত আদায় করে জানি না এই সুন্দর কোথা থেকে তারা পেল এই ধরনের সুন্দর তো নেই বরং সুন্দরের পরিপন্থী কাজ হয়ে গেল এমন কাজ তো আমাদের করা উচিত নয় এই জন্যেই দার্সে হাদিসের ব্যবস্থা হয়েছে পৃষ্টি বাংলার মাধ্যমে আসুন এই পৃষ্টি বাংলার হাদিসের দার্শ শুনে আপনার জীবনের ভুল ভ্রান্তিকে দূর করে সঠিক কোরআন সুন্নার আলোকে জীবন গড়ার এক সুযোগ গ্রহণ করুন এটা আপনার জন্য এক সুবর্ণ সুযোগ ওয়ানিবিন আব্বাস আল্লাহ তার আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল জুমা সূরাতুল জুমআ ওয়াল মুনাফিকিন রাহু মুসলিম আল্লাহ নবী আলাইহিস সালাতু জুমার দিনের দুই রাকাত সালাত যখন আদা করতেন প্রথম রাকাতে সুরা ফাতেহা পাঠ করার পরে তিনি সুরা জুমা পাঠ করতেন আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পাঠ করার পরে সুরা মুনাফিকুন তিনি পাঠ করতেন এটা একটা সুন্নত আমাদেরকে এই সুন্নতকে জীবিত করার চেষ্টা করতে হবে যে সমস্ত খতিব সাহেবদের ইমাম সাহেবদের সুরা জুমা মুখস্ত নেই বা সুরা মুনাফিকিন মুনাফিকুন মুখস্ত নেই তারা এই সুরা দুটি মুখস্ত করবেন এবং জুমার দিনে পাঠ করবেন ওলাহু আন আনি নোমান ইবনে كان يقرأ في العيدين وفي الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية নোমান ইবনু বাসির রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফে বর্ণনা হয়েছে কানা ইয়াকরা অফিল ঈদ আইন অফিল জুমা আল্লাহর নবী ঈদ আইন দুই ঈদের সালাতে এবং জুমার সালাতে তিনি সুরা আলা সাব্বিস রব্বিকাল আলা প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা গাশিয়া পাঠ করতেন তাহলে এটাও মুসলিম শরীফের হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম জুমার দিনে জুমার সালাত ইমাম সাহেব যে সুরা ফাতেহার পরে প্রথম রাকাতে সুরা জুমা এবং মোনাফিকুন পড়বেন আর মাঝে মধ্যে সুরা আলা এবং সুরা গাশিয়া পাঠ করবেন অনেক সময় এমন ধরনের যুক্তি পেশ করা হয় যে প্রথম রাকাতে তো সুরা একটু বড় হওয়া দরকার আর দ্বিতীয় রাকাতে ওর চেয়ে একটু সুরা ছোট হওয়া দরকার তো সুরা আলা ছোট আর সুরা গাছিয়া বড় তাহলে প্রথম রাকাতে যদি আলা পড়ি আর দ্বিতীয় রাকাতে সুরা গাছিয়া পড়ি তাহলে তো ছোট বড়র এই যে সুন্দরটা রইল না আমরা বলবো আপনি কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সুন্দর শিখাবেন না রাসুল থেকে সুন্দর আপনি শিখবেন আল্লাহর নবী আলিসাল্লাম সুরা আলা পড়লেন প্রথম রাকাতে আর দ্বিতীয় সুরাতে পড়লেন সুরা গাছিয়া কাজেই ছোট বড় যেমন একটা সুন্নত জুমার দিনে ছোট হলেও এবং এ দ্বারা আমরা এটাও বুঝতে পারি যে মাঝে মধ্যে যদি প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতের চাইতে সুরা একটু ছোট হয় তবু সমস্যা নাই তাই তো আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাই আমল করেছেন কাজে রাসুল থেকে সুন্নত শিখবো কেউ যেন রাসুলকে সুন্দর শিখাবের অপচেষ্টা না করি এটাই তো আমাদের জীবন গড়ার সুন্দর পন্থা অবলম্বন করা হবে ইনশাআল্লাহ ওয়ান জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى النبي عليه الصلاه والسلام على العيد ثم رخص في الجمعه فقال من شاء ان يصلي فليصلي রাহ الخمسه الا الترمذي وصح ابن خزيمه জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে কি করলেন ঈদের সালাত আদায় করলেন অর্থাৎ একই দিনে ঈদ এবং জুমা জুমার দিনে ঈদ তাহলে ঈদ হলো মুসলমানদের একটা খুশির দিন বাৎসরিক আর জুমা হলো সাপ্তাহিক ঈদ দুই ঈদ একসঙ্গে জুমার দিনে ঈদের সালাত আল্লাহ নবী আলিসালাম আদায় করলেন সুম্মা রাক্ষা সাফিল জুমা এরপরে তিনি জুমার সালাতের ব্যাপারে রুখসত দিয়ে দিলেন অনুমতি দিয়ে দিলেন কি বললেন মানসা আয়ুসাল্লিয়া ফালিউসাল্লি যে চাইবে জুমার সালাত আদা করবে আর যে চাইবে না সে আদা করবে না তাহলে জুমার দিনে যদি ঈদের সালাত হয়ে যায় যারা ঈদের সালাত আদায় করে নিবে তাদের জন্য জুমা পড়া আর ওয়াজিব থাকবে না বরং তারা জোহরের সালাত আদায় করবে তবে ইমাম সাহেব যিনি উনি কিন্তু আসবেন খুদ্া দেওয়ার জন্যে জুমার সালাত আদায় করার জন্যে কারণ হতে পারে কিছু মানুষ যারা সালাত আদায় করে নাই তাদের তো জুমা আদায় করা ফরজ তাহলে এদেরকে কে জুমার নামাজ আদায় করে